দেখিয়াছি সত্তর আমি সেখান হইতে তোমাদের জন্য কোনো খবর আনিব অথবা তোমাদের জন্য বা আনিব জ্বলন্ত অঙ্গার যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين অতঃপর সে যখন উহার নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পাশে জগৎ সমের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মূসা আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় والق عصاك فلما راها تهتز كانها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف اني لا يخاف لدي المرسلون তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না বলা হইল হে মূসা ভীত হইও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 অনুগ্রহ করিয়াছ তাহার জন্য এবং যাহাতে আমি সৎকার্য করিতে পারি যাহা তুমি পছন্দ করো এবং তোমার অনুগ্রহে আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের সামিল করো وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين সুলাইমান বিহঙ্গ দলে সন্ধান লইল এবং বলিল ব্যাপার কি হুদ হুদকে দেখিতেছি না যে সে অনুপস্থিত নাকি لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان সে উপযুক্ত কারণ না দর্শাইলে আমি অবশ্যই উহাকে কঠিন শাস্তি দিব অথবা জবেহ করিব فمكث غير بعيد فقال احطت بما لم تحط به وجئتك من سبا بنبا يقين অনতি বিলম্বে হুদ হুদ আসিয়া পড়িল এবং বলিল আপনি যাহা অবগত নন আমি তাহা অবগত হইয়াছি এবং সাবাহ হইতে সুনিশ্চিত সংবাদ লইয়া আসিয়াছি إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها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 দ্বারা মনোরম উদ্যান সৃষ্টি করি উহার বৃক্ষাদি উদ্গত করিবার ক্ষমতা তোমাদের নাই আল্লাহর সঙ্গে অন্য কোন ইলা আছে কি তবু উহারা এমন এক সম্প্রদায় যারা সত্য বিচ্যুত হয় أمن جعل الأرض قرارا وجعل خلالها أنهارا وجعل لها وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون তিনি যিনি পৃথিবীকে করিয়াছেন বাস উপযোগী এবং উহার মাঝে মাঝে প্রবাহিত করিয়াছেন নদী নালা এবং উহাতে স্থাপন করিয়াছেন সুদৃঢ় পর্বত ও দুই দরিয়ার মধ্যে সৃষ্টি করিয়াছেন অন্তরায় আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি তবুও উহাদের অনেকেই জানে না أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون বরং তিনি যিনি আত্মের আহ্বানে সাড়া দেন যখন সে তাহাকে ডাকে এবং বিপদ আপদ দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি তোমরা উপদেশ অতি সামান্যই গ্রহণ করিয়া থাকো أمن يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون বরং তিনি যিনি তোমাদেরকে স্থলের ও পানির অন্ধকারে পথ প্রদর্শন করেন এবং যিনি স্বীয় অনুগ্রহের প্রাককালে সুসংবাদবাহী বায়ু প্রেরণ করেন আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ আছে কি উহারা যাহাকে শরিক করে আল্লাহ তাহা হইতে বহু ঊর্ধ্বে أمن يبدأ الخلق ثم يعيده ومن يرزقكم من السماء والأرض أإله مع الله قل هاتوا برهانكم إن كنتم صادقين বরং তিনি যিনি আদিতে সৃষ্টি করেন অতঃপর উহার পুনরাবৃত্তি করিবেন এবং যিনি তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ দান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 যে ব্যক্তি সৎপথ অনুসরণ করে সে সৎপথ অনুসরণ করে নিজেরই কল্যাণের জন্য আর কেহ ভ্রান্ত পথ অবলম্বন করিলে তুমি বলিও আমি তো কেবল সতর্ককারীদের মধ্যে একজন وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون আর বলো সকল প্রশংসা আল্লাহরই